الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমাদের দশম ইমাম ইমামে আলী নকি আলহিসাল্লামের জন্ম তারিখ তাই ওনার এই শুভ জন্ম দিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের ও বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও ওমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন আল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ পঞ্চম রজব বৃহস্পতিবারের দিন আর রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাতকে লাইলাতুর রাগায় বলা হয়েছে অর্থাৎ আশা ও মনোকামনা পুরো হওয়ার রাত আল্লাহর উপাসনার রাত এবাদতের রাত নবী করিম সাল্লু আলসাল্লাম এই রাতের অপেক্ষা করতেন এবং নিজের সাহাবিদেরকে বিশেষ করে এই রাতের আমল বা নামাজের দিকে আমন্ত্রণ জানাতেন তাই এমামে আলী নকি আলাইসাল্লামের জীবনী বা ওনার সম্পর্কে আলোচনা করার আগে আমি আজ রাতের এই আমালটা আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই লাইলাতুর রাগায়েব রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাতকে বলা হয় এই রাতের বড় ফজিলত ও বরকত বর্ণনা হয়েছে বিশেষ করে যদি কেউ প্রথম বৃহস্পতিবার রজম মাসের এই প্রথম বৃহস্পতিবারে রোজা রাখে আর রাতের বেলা মগরব এশার মাঝখানে বারো রেখাত নামাজ পড়ে সলাত লাইলাতুর রাগা এ বলা হয়েছে এই নামাজ যে পড়বে তার সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে বা নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত রাওয়ায়ত যে এই নামাজ কবরে প্রথম রাত্রে তার কাছে এক সুন্দর যুবকের রূপে আসবে এত সুন্দর যুবক যাকে দেখে ওই ব্যক্তি যে এই নামাজ পড়েছিল সে আশ্চর্যমূলকভাবে তাকে দেখতে থাকবে তাকাতে থাকবে যে এত সুন্দর যুবক আমি আমার জীবনে কখনো দেখিনি তার শরীর থেকে একটা সুগন্ধ আসবে আর তার চেহারা নুরানি বা আলোকিত হবে তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে হে যুবক তুমি কে আর এই কবরের অন্ধকারে আমার এখানে কেন এসেছ তখন ওই যুবক বলবে আমি তোমার অমুক বছরের অমুক মাসের অমুক রাতের ওই নামাজ লাইলা তোর রাগা এবে যে তুমি নামাজ পড়েছিলে আল্লাহ আমাকে আজ তোমার রক্ষার জন্যে তোমার সহযোগিতার জন্যে এই সুন্দর রূপ দিয়ে পাঠিয়েছে আমি আজ থেকে ক্যামত পর্যন্ত তোমার সঙ্গে থাকব এবং কবরের সমস্ত দুঃখ কষ্ট থেকে আজাব থেকে তোমাকে রক্ষা করব আর মনে রেখো আমি যতক্ষণ তোমার কাছে আছি তোমার পাশে আছি কবরের কোনো ভয়ের প্রয়োজন নেই এই কবরের কোনো কষ্ট বা আঘাত তুমি পাবে না চিন্তা করুন তাহলে এই নামাজ কত গুরুত্বপূর্ণ বা বা বরকত নামাজ এর নিয়ম হচ্ছে যে মগরব এশার নামাজের মাঝখানে মানে মগরব নামাজের পরে আর এশা নামাজের আগে এই নামাজটা পড়তে হবে দুধ রেখাত করে বারো রেখাত নামাজ পড়তে হবে সকালের নামাজের মতো দুধ রেখাত করে পড়তে হবে ছয়বার পড়লে বারো রেখাত হবে আর নিয়াত হবে আমি লাইলাতুর রাগা এবের দূরে কাত নামাজ পড়িতেছি কোরবাতেন এলাল্লাহ খুব সহজ আমি লেইলাতর রাগা এবের দূরে কাত নামাজ পড়িতেছি সন্নত কোরবাতেন এলাল্লাহ কি কোরবাতেন এলাল্লাহ বলা যথেষ্ট বলে আল্লাহ আকবর বলতে হবে মানে নিয়াত করে তাকবির বলে এবারে নামাজ শুরু করতে হবে প্রথম রেখাতে আলহামদর পরে তিনবার সুরা ইন্না আন্দালনাহ ফিলাইলাতিল কদর পড়তে হবে তারপরে বারোবার সুরায় তৌহিদ কুল আল্লাহ আহাদ প্রতি রেখাতে সুরায় আলহামদ প্লাস তিনবার সুরায় কদর ইন্না আন্দালনাহ ফিলাইলাতিল কদর এবং তিন বারোবার সুরায় তৌহিদ পড়তে হবে সুরায় তৌহিদ বারোবার পড়া হয়ে যাওয়ার পরে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকু থেকে উঠে তারপরে সেজদায় যেতে হবে দুই সেজদার পরে আবার উঠে দাঁড়িয়ে আবার সুরায় আলাম পড়তে হবে তিনবার সুরায় কদর পড়তে হবে ইন্না কদর তারপরে বারোবার সুরায় তহিদ অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ পড়তে হবে বারবার পড়া হয়ে যাবে আল্লাহ আকবর বলে এবারে দোয়াই কুনুত পড়তে হবে এটা সন্ন্যত মোস্তাব যদি কেউ না পড়ে কোনো অসুবিধে নেই আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين ইয়মা ইয়কুমুল হিসাব যে কোনো দোয়া আপনি এখানে পড়তে পারেন কি দোয়ায় সালামতি ইমামে জামান আলাহ ইসলাম যেটা আমরা ওনাকে দীর্ঘজীবী হওয়ার জন্যে পড়ি বা এহকাল ও পরকালে শান্তির জন্য পড়ি আল্লাহ মকুল্লে ওলি কাল হুজ্জত ইবনুল হাসান এই দোয়াটা পুরো পড়তে হবে আপনি যে কোনো দোয়া এখানে পড়তে পারেন পড়ার পরে আল্লাহ আকবর বলে রুকোতে যেতে হবে রুকোর পরে সেদে উঁচু হয়ে দাঁড়িয়ে সেজদায় যেতে হবে দুই সেজদার পরে বসে তাসাউদ সালাম পড়ে দুরেকাত নামাজ শেষ হয়ে যাবে আবার উঠে দাঁড়ায় দাঁড়িয়ে আবার নিয়াত করতে হবে আমি লাইলা তোর এবের দুরেকাত নামাজ পড়িতেছি সন্নত করবাতেন এ আল্লাহ কি আমি লাইলা তোর এবের দুরেকাত নামাজ পড়িতেছি করবাতান আল্লাহ আল্লাহ আকবর বলে আবার ওই নামাজ শুরু করতে হবে এইভাবে দু দু রেখাত করে বারো রেখাত নামাজ পড়তে হবে এই জিনিসটা আপনারা মনে রাখবেন যখন বারো রেখাত কমপ্লিট হয়ে যাবে বারো রেখাত কমপ্লিট হওয়ার পরে বসে সত্তর বার আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদিন নবীর উম্মি ওয়ালা আলে মোহাম্মদ ইয়া ওয়া আলা আলহি মনে থাকবে এই দোয়াটা সত্তর বার পড়তে হবে আল্লাহ মাসল্লা আলা নবী এল উম্মি ওয়ালা আলহি এই সলোয়াত সত্তরবার পড়ার পরে শেষদায় যেতে হবে শেষদায় যেয়ে বলতে হবে সুব্বহন কুদ্দোসন রব্বুল মালা একাতে ওয়ার রুহ সুব্বহন কুদ্দোসন রব্বুল মালা একাতে ওয়ার রুহ এই সেই তসবি যে তসবি পড়ে জানাবে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছিলেন জিব্রাইলের মাধ্যমে এই তসবি পড়ার অনুমতি দেওয়া হয়েছিল বা শিক্ষা দেওয়া হয়েছিল জানাবে এব্রাহিম নবীকে তাই সমস্ত নামাজের শেষ সেজদায়ও এই জিকের করতে বলা হয়েছে এটা সন্ন্যত তো শেষদায় যেয়ে সত্তরবার বলতে হবে সুব্বহন কুদ্দুসন রব্বুল মালা একাত রু তারপরে সেজদা থেকে উঠে বসে সত্তরবার বলতে হবে রব্বি ফিরলি ওয়ারহাম ওয়া ওয়াজ আম্মা তা আলাম ইন্নাকা আন্তাল আলী উল আদম আবার আমি আসতে বলছি এগুলো আপনারা লিখে নিন নইলে রেকর্ড করে নিন রব্বিক ফির রব্বিক ফির ওয়ারহাম ও তাজাওয়াজ আম্মা তালাম ইন্নাকা আন্তাল আলিউল আদম এটা প্রথম শেষদার পরে মানে নামাজ শেষ হওয়ার পরে যে শেষদায় যে সব্যহন কদ্দোসন রব্বুল মালায়ক বা রুহ পড়তে হবে সত্তরবার তারপরে উঠে বসে এই জিকির পড়তে হবে বা এই কালাম পড়তে হবে রব্বিক ফির রব্বিকফির ওরহাম ও তেজাওয়াজ আম্মা তালাম ইন্না কান্তাল আলিউল আদম আল্লাহ আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো আর আমার সমস্ত গুণা থেকে নজরবন্দি করো মানে ক্ষমা করে দাও তার উপরে আমাকে মহাখাজা করো না আমাকে ধরো না তুমি বড় উচ্চ বড় সম্মানীয় বা সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা পড়ার পরে আবার শেষদায় যেতে হবে শেষদায় যেয়ে বলতে হবে সুব্বহন কদ্দোসন রব্বুল মালায়কাত ওয়ার আবার ওই জিকের সত্তরবার করতে হবে সুব্বহন কদ্দোসন রব্বুল মালায়কাত ওয়ার রুহ সত্তরবার হয়ে যাবে তারপরে এবারে নিজের মনোকামনা আশা যা কিছু অন্তরে আছে নিজের জন্যে আপনদের জন্যে পরিবারের জন্যে আত্মীয় স্বজনদের জন্যে বন্ধু বান্ধবের জন্যে পরিচিত ব্যক্তিদের জন্যে মমিনিন ও মমিনাহাতদের জন্য সকলের জন্যে ওই সেজদার অবস্থায় দোয়া করবেন আর কাতর হয়ে যদি সামান্য চুল পরিমাণে চোখের ওপরে পানি এসে যায় তো ওটা মনে করুন দোয়া কবুল হওয়ার একটি নিশানি তাই ওই সময় কাতর হয়ে আল্লাহর কাছে যা কিছু চাবেন আশা রাখি মনোকামনা আশা রব আল্লাহ রবুল আলমিন পুরো করবেন আশা রাখি এই নামাজটা কেউ ভুলবেন না আর আপ্রান্ত চেষ্টা করবেন নিজেরাও এই নামাজটা পড়বেন এবং অন্য কেউ বলবেন সকলকে বলবেন এই নামাজটা পড়ার জন্যে খুব সহজভাবে আমি নামাজটা বলে দিলাম আশা রেখে এটা আপনারা মনে রাখবেন আসুন এবার আমি ইমামে আলী নকি আলাহিসাল্লামের জীবনী আপনাদেরকে বলতে চাই ইমাম আলী নকি আলাহিসাল্লাম আমাদের দশম ইমাম ওনার নাম হচ্ছে আলী ইবনে মোহাম্মদ আলী ওনার নাম ওনার পিতার নাম হচ্ছে মোহাম্মদ তো আরবরা নাম সবসময় পিতার নামের সঙ্গে জড়িত করে বলতেন তাই আলী ইবনে মোহাম্মদ ওনার নাম আর ওনার কুনিয়াত হচ্ছে আবুল হাসান আর এর আগে ওনার পরদাদা ইমাম রাজা আলাইসালাম ও ওনার পিতা ইমাম আদিম আলাইসালাম ওর লাকাব আবুল হাসান তাই এনাকে আবুল হাসান আর মানে তৃতীয় আবুল হাসান বলা হয় আর ইমাম আলী নকি আলাইসালামের পদবি হচ্ছে নজিব মানে সমস্ত দিক থেকে পবিত্র বংশ থেকে উনি মোর্তজা মানে জানা থেকে আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়েছিলেন হাদি এবং উনি আল্লাহর বান্দাদের হেদায়তের জন্য বা নবীর উম্মাতের হেদায়তের জন্য নিযুক্ত হয়েছিলেন নকি মানে পাক পবিত্র শারীরিক বা মানবিক সমস্ত দিক থেকে উনি পবিত্র ছিলেন আলিম মানে নিজের যুগের সবচেয়ে উচ্চশিক্ষিত ছিলেন ফকি এবং ফিক সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ ছিলেন আমিন নবী যেমন আমানতদার ছিলেন ওইরূপ ইমামে আলী নকি আলাহ ইসলামের বিখ্যাত লেখাপ ছিল আমিন শত্রুরাও ওনার কাছে এসে আমানত রেখে যেত তাদের ভরসা ছিল যে ইমাম নকি আলাহ ইসলামের কাছে আমরা যেটা রাখছি এটা নিরাপত্তায় থাকবে কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত হবে না তৈয়েব এবং উনি খুব ভদ্র নম্র ও সুচরিত্রবান ছিলেন আর ওনার সঙ্গে সাক্ষাৎ করে সবাই শান্তি পেতেন ওনার সঙ্গে সাক্ষাৎ করে সবাই খুশি হতেন বা ওনাকে সবাই পছন্দ করতেন তাই ওনাকে তৈয়ব বলা হয়েছে তৈয়ব মানে যে অতি ভদ্র সৎ বা সুচরিত্রবান ব্যক্তিকে বলা হয় সমস্ত ইমাম নবীরা সুচরিত্রবান ছিলেন তৈয়ব ছিলেন নিঃসন্দেহ কিন্তু কিছু কিছু জিনিস জানেন আমাদের মধ্যে অনেকেই বিশেষ কোনো পদবীর সঙ্গে বিখ্যাত হয়ে যায় তো ইমামে নকিল ইসলামের সৎ ব্যবহারের কারণে ওনার সৎ আচরণের কারণে উনি সকলকে ভালোবাসতেন সকলকে শ্রদ্ধার নজরে দেখতেন তাই সকলে ওনাকে ভালোবাসত শ্রদ্ধার নজরে দেখত তাই ওনার পদবী তৈয়ব বলা হয়েছে ইমামে নকি আলাহ জন্ম তারিখ হিসেবে দুটি রওয়াত পাওয়া যায় একটি হচ্ছে পনেরোই জিলহেজ্জা আর দ্বিতীয় রবায়ত হচ্ছে পাঁচ রজব মানে আজকের দিন রজব মাসের পাঁচ তারিখ দুশো বারো হিজড়িতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন সারিয়া নামের স্থানে উনি জন্ম নিয়েছিলেন আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে তিন রজব মানে গত দুদিন আগে ওনার শাহাদাতের তারিখ গিয়েছে ওনার মৃত্যু দিবস ছিল তেসরা রজব দুশো চুয়ান্ন হিজড়ি মনে রাখবেন তেসরা রজব দুশো চুয়ান্ন হিজড়ি দুশো বারো হিজড়িতে উনি জন্ম নিয়ে জন্ম নিয়েছিলেন আর দুশো চুয়ান্ন হিজড়িতে উনি শাহাদত বরণ করেছিলেন তো ওনার টোটাল বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছরের মধ্যে তেত্রিশ বছর ছিল ওনার ইমামতের দায়িত্ব মানে দুশো কুড়ি হিজড়িতে যখন ওনার বয়স মাত্র আট বছরের ছিল দুশো বারো বয়স বারো হিজড়িতে উনি জন্ম নিয়েছিলেন দুশো বিশ হিজড়িতে ওনার পিতা মারা যান এমামে তকি আলাইসালাম মারা যান ওনার পরে উনি ওই এমামতের দায়িত্ব পেয়েছিলেন বা বহন করেছিলেন তো দুশো বিশ থেকে দুশো চুয়ান্ন হিজড়ি পর্যন্ত প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ বছর হয় এই পিরিয়ড উনি এমামতের দায়িত্ব পালন করেছিলেন আর খুব সুন্দরভাবে পালন করেছিলেন ওনার এমামতকালীন বা ওনার এমামতের যুগে নবীর উম্মতরা যত সুন্দরভাবে শিক্ষা লাভ করেছিল বা আল্লাহ রসুলের দেওয়া তালিম যেভাবে উনি প্রকাশ করেছিলেন বা প্রচার করেছিলেন এর থেকে অন্য ধর্মের বা অন্য মজাবের লোকেরা বহু লাভবান হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে আবার এখানে ওই কথা বলতে হচ্ছে যে ওনাদের থেকে লাভবান হওয়ার পরেও কিন্তু অনেকেই ওনাদের পথের পথিক হননি আর বিশেষ করে ওই সমস্ত যুগের রাজারা যারা আহলে বায়তের অনুগামী অনুসারী ছিল না যারা কোরাইশ বংশের ছিল না বা নবী ও নবীর আহলে বায়তের অনুগামী অনুসারী ছিল না অর্থাৎ সহজ ভাষায় যদি আমি বলি বানু ওমাইয়ার পরে বানু আব্বাসের রাজত্ব চলছিল আর এমামে আলী নকি আলাইসালাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় বানু আব্বাসের রাজিত্ব চলছিল আর উনি পরস্পর কয়েক বানু আব্বাসের হাকিম বা রাজাদের সম্মুখীন হয়েছিলেন তবে এদের মধ্যে মোতাবাক্কিল বাদশাহ সবচেয়ে বেশি অত্যাচার করেছিল ইমামে আলী নাকি আলাইসাল্লাম ওনার পিতার ওপরে পরে ওই মোতাবাক্কিল যখন ইমাম আলী নকি আলাইসাল্লামকে নিজের দরবারে ডেকে দুর্ব্যবহার করেছিল তখন ইমামে আলী নকি আলাইসাল্লামের এক সাহাবি এসে বলছেন মাওলা দেখছেন আপনাদের সম্মানকে আঘাত করার জন্যে কেমন ষড়যন্ত্র করে রেখেছিল বাদশাহ তখন ইমাম আলী নকি আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহ একে সামান্য সুযোগ দিয়েছে তবে এর দিন শেষ হয়ে এসেছে ওখানে এমাম আলী নকি আলাইসালাম কোরআনের আয়াত পাঠ করলেন যে কিছু লোকদের আল্লাহ এই দুনিয়ায় সুযোগ দিয়েছে তারা সামান্য আশায় দুনিয়ায় মনোরঞ্জন করছে এদের শেষ দিন বা এদের দুঃখের কষ্টের বা মুসিবতের দিন খুব নিকটে সুতরাং এমাম নকি আলাইসালামের এই কথা বাস্তব হয়েছিল আর তিন দিনের মধ্যে ওই মোতাবাক্কিল বাদশাহ তার ছেলে মুন্তাসির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তুরস্কের সৈনিকের মাধ্যমে মেরে ফেলেছিল তো কেউ যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করে বিশেষ করে আল্লাহর নেক বান্দাদের সঙ্গে যখন কেউ দুর্ব্যবহার করে তো প্রতিপালক দেখছে সে ন্যায় বিচারক হয়তো দেরি হতে পারে কিন্তু পাপের সাজা সবাই পাবে এমাম আলী রকি আলাইসালাম যখন ওই দরবারের দিকে যাচ্ছিলেন বাদশাহ যখন ওনাকে হুকুম করল যে আজ আপনি আমার দরবারে আসুন আর ওখানে এমামে আলী নকি আলাইসালামের মারার পুরো ষড়যন্ত্র করে রেখেছিল তো উনি যখন দরবারের দিকে যাচ্ছিলেন তো সেই সময় আবদুল্লাহ আসমাহানি নামক একজন ব্যক্তি সে আগে কিন্তু আহলেবায়তের অনুগামী অনুসারী বা শিয়া ছিল না কিন্তু এমামের ব্যবহার দেখে এমামের সঙ্গে সাক্ষাতের পরে সে আহলে বায়তের অনুগামী অনুসারী হয়েছিল যেটা সে নিজের জীবনীতে লিখেছে যে যখন থেকে এমামে আলী নকি আলাহ ইসলামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি আমার পূর্বপুরুষ বা বাপ দাদাদের দিন ছেড়ে নবী ও নবীর আহলে দিনকে আপন করে নিয়েছি এই আবদুল্লাহ আল আসফানি রাস্তার ধারে দাঁড়িয়েছিল যে রাস্তার ধারে আরও বহু লোক এমামে আলী নকি আলাইসাল্লামকে দেখার আশা নিয়ে দাঁড়িয়েছিল কারণ এমাম নকি আলাইসাল্লাম নিজের ব্যবহারের মাধ্যমে বা নিজের শিক্ষা বা দক্ষতার মাধ্যমে খুব বিখ্যাত হয়েছিলেন উনি আগে মদিনায় বসবাস করছিলেন পরে ওনাকে বাধ্যমূলক বা বাধ্য করা হয়েছিল সামেরায় আসার জন্যে তো উনি যখন ওই বাদশার দরবারের দিকে যাচ্ছিলেন তো সবাই দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল ওনাকে দেখার আশায় এক সাক্ষাতের আশায় সুতরাং ওই ভিড়ের মাঝখানে এক জায়গায় আবদুল্লাহ আল আসফানিও দাঁড়িয়েছিল সে যখন ইমাম আলী নকি আলাইসালামকে দূর থেকে আসতে দেখলো তো ইমাম আলী নকি আলাইসালাম ঘোড়ার পিঠের ওপরে সবার হয়ে আসছিলেন দেখতে বড় সুন্দর ছিলেন আরবি পোশাক ছিল মাথায় সবুজ আমামা আর কাদের ওপরে সবুজ রেদা ছিল কাবা ছিল আর দেখতে নবীর মতো ছিলেন দেখেই মনে হচ্ছিল ইনি আল্লাহর কোনো ওয়ালি সুতরাং দূর থেকে এমামের সৌন্দর্যতাকে দেখে বা ইমামকে দেখে নুরানি চেহারাকে দেখে ওর অন্তরে ওই ইমামের ভালোবাসা প্রবেশ করেছিল সুতরাং ওই আবদুল্লাহ আল আসফানি ইমামকে দেখছিল আর মনে মনে দোয়া করছিল আল্লাহ মোতাবাক্কিলের অত্যাচার ও জুলুম থেকে এনাকে নিজাত দিও আল্লাহ এনার রক্ষা করো আল্লাহ নবীর বংশকে বাঁচিও নবীর বংশধারীকে বাঁচিও নবীর সন্তানের হেফাজত করো আল্লাহ আমি এনাকে আগে কখনো দেখিনি শোনেনি পরিচিত নয় জানি না কিন্তু এনাকে দেখে আমার অন্তরে যে এনার ভালোবাসা জেগেছে আল্লাহ আমি তোমার কাছে আমার অন্তর থেকে কামনা করছি তুমি এর রক্ষা করো তুমি এনার হেফাজত করো শত্রুর নজর থেকে এনাকে বাঁচিও বিশেষ করে মোতাওয়াক্কেল যে এনাকে মারার জন্য ষড়যন্ত্র করে রেখেছে আল্লাহ ওই ষড়যন্ত্রকে ফেল করে দিও সে যেন পরাজয় হয় আর এমাম যেন বেঁচে যান এই সে নিজের মনে মনে দোয়া করছিল এমাম নিজের মান্যকারীদেরকে কিভাবে ভালোবাসেন আর কিভাবে তাদের অন্তরের খবর জেনে নেন এখানে এমামের কথা শুনুন এমাম আগে দেখে যাচ্ছিলেন এদিক ওদিক তাকাচ্ছিলেন না ঘোড়ার উপরে বসেছিলেন মাথা নত করে দরবারের দিকে যাচ্ছিলেন এক আল্লাহর অলিকে যেভাবে চলাফেরার দরকার সেইভাবে উনি মাথা নত করে আগে যাচ্ছিলেন যখন ওই আবদুল্লাহ আল আসফানের সামনে পৌঁছেছেন সামান্য সময়ের জন্যে ঘোড়াকে লাগাম টেনে দাঁড় করিয়েছেন দাঁড় করার পরে ওর দিকে তাকিয়েছেন ডান দিকে তাকিয়ে আবদুল্লাহ আল আসফানিকে বলছেন আমাকে ভালোবেসেছ এর জন্য আল্লাহর নিকটে সুফল পাবে আর আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছে নিশ্চিন্তে থাকো আল্লাহ আমার রক্ষা করবে আমার হেফাজত করবে আর আল্লাহ যার হেফাজত করে তাকে ক্ষতি করার শক্তি কারো নেই তবে তুমি যে আশা নিয়ে এখানে এসেছো এই দেশে এসেছো বা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলে হয়তো রাজার মাধ্যমে তোমার মনোকামনা আশা পুরো হবে না কিন্তু আমি দোয়া দিলাম তোমাকে তুমি ফিরে যাও তুমি দীর্ঘজীবী হবে বহু বয়স পাবে আল্লাহ তোমাকে অনেক সন্তানাদি দান করবে এবং তোমার রুজি রুটির সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে ওই ব্যক্তি লিখছে আমি গিয়েছিলাম আমি বড় আর্থিক সংকটের মধ্যে ছিলাম বড় দুঃখ কষ্টের মধ্যে ছিলাম তাই গিয়েছিলাম রাজদরবারের দিকে যদি কিছু পাওয়ার আশায় বা যদি কিছু পাই তো আগে জীবনটা সহজ হয়ে যাবে কিন্তু ইমামে নকি আলাহ ইসলামের ওই দোয়া নিয়ে যখন আমি ফিরে আসলাম তো আলহামদুল শুক্রলিল্লাহ আজ আমি কয়েক লক্ষ না কয়েক কোটি টাকার মালিক মানে সেই সময়ের দেড়হাম দিনার যখন চলতো আর বলছে আল্লাহ আমাকে এগারোটা না বারোটা সন্তান দিয়েছে আর আলহামদুলিল্লাহ আমি এত বয়স পেয়েও এখনও শান্তিতে আছি চিন্তা করুন এটা ওই ব্যক্তি আবদুল্লাহ আল আসমানি নিজের জীবনীতে পরে লিখেছেন তো ইমাম আলাহিসাল্লাম এইভাবে নিজের আপনদের অন্তরের খবর রেখে নিতেন বা অন্তরের খবর রাখতেন আমরাও যদি ইনশাআল্লাহ নিজের ইমামকে ভালোবেসে অন্তর থেকে ওনাকে স্মরণ করি বা ওনারকে অশিলা করি তো আশা রাখি ওনার এই শুভ জন্মদিবস উপলক্ষে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনোকামনা আশা পুরো করবে আমাদের জীবনে সুখ শান্তি দান করবে এবং সমস্ত বিপদ আপাত মুসিবত থেকে আমরাও মুক্তি পাব আল্লাহ আমাদের এও কালো পরকালকে উজ্জ্বল করবে ওইরূপ ইমাম নকি আলাহিসাল্লামের দরবারে এই জন্য এই ঘটনাটা বলছি শুধু মনে একটা আশা ও বিশ্বাস জাগানোর জন্যে যে যদি সত্য অনুগামী অনুসারী হই ওনাদের মান্যকারী হয়ে থাকি অন্তর থেকে যদি ওনাদেরকে আমরা ভালোবাসি তো ওনারা অন্তর্জামিন আমাদের অন্তরের খবর রাখেন হয়তো অনেক অনেক সময় চাওয়ার আগেও ওনাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনোকামনা আশাকে পুরো করতে পারে আবু হাসিম জাফরি ইমামের এক মান্যকারী ইমামকে ভালোবাসত মদিনায় বসবাস করত সে বড় কষ্টে জীবনযাপন করছিল দরিদ্রতার মাঝখানে ছিল পরিবারকে নিয়ে জীবনযাপন করা তার জন্যে বড় কঠিন হয়ে গিয়েছিল রুজি রুটের দিক থেকে বড় সংকট ছিল কোথাও কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তো একদিন সে এই ভেবে এমামে আলী নকি আলাইসালামের বাসায় আসছে দরবারে আসছে যে এমামকে আমি বলবো যে মাওলা আপনাদেরকে ভালোবাসি নেক কাজ করি সৎপথের প্রতীক হয়ে জীবনযাপন করছি কিন্তু তার সত্ত্বেও বহু সংকটের মধ্যে বহু কষ্টে জীবনযাপন করছি কেন আল্লাহ আমাদেরকে এই মুসিবতে ফেলেছে কেন আমরা এই কষ্টে জীবন যাপন করছি এই সমস্ত চিন্তাধারা নিয়ে এমামে আলী নাকি আলাইসাল্লামের বাসায় এসেছে আবু হাসিম আল জাফরি এসে এমাম আলাইসাল্লামকে সালাম জানিয়ে দরবারে ওনার বাসায় আরও অনেক লোক এসেছিল ওনার সঙ্গে সাক্ষাতের জন্য সুতরাং এক ধারে বসে পড়েছেন সবার সাক্ষাৎ যখন শেষ হয়েছে তখন এবার আবু জাফর হাসিমি আগে এসেছে এসে এমামকে সালাম করছে মাওলা আপনার উপরে আমার সালাম এমাম আলাইসালাম সালামের উত্তর দিলেন এবারে আবু জাফর হাশিমি কিছু বলতে চাচ্ছিল এমাম তাকে হাতের ইশারায় বললেন এ আবু জাফর হাশিমি যদি তুমি সত্য আল্লাহর উপরে এমান এনে থাকো আল্লাহকে ভালোবাসো আর আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন যাপন করে থাকো তো আল্লাহর শিকায়ত কখনো আল্লাহর বান্দাদের কাছে যেয়ে করো না চিন্তা করুন ইমাম কত অন্তর্জামিন ছিলেন অন্তরের খবর রাখতেন আবু হাসিম জাফরি কিছু বলেনি ইমাম বুঝতে পেরেছেন ইনি কী জন্য এসেছেন কি সমস্যা ইনি হয়তো নিজের প্রতিপালকের পরবাদিগার রব্বুল আলামিনের থেকে সন্তুষ্ট নয় ইনি কষ্টে আছে দুঃখে আছে তাই সেটা হয়তো বর্ণনা করতে এসেছে তাই এমাম ইশারায় বললেন আল্লাহর শিকায়ত আল্লাহর বান্দাদের কাছে কখনো করো না মনে রেখো আল্লাহ তার বান্দাকে মা যেমন নিজের ছেলেকে ভালোবাসে বাচ্চাদেরকে ভালোবাসে তার চেয়ে তো অনেক অধিক ভালোবাসে সুতরাং যদি কখনো কোনো দুঃখ কষ্টে পড়ো জীবনে কখনো অশান্তি আসে তো মনে করো তোমার প্রতিপালক তোমার খালিক মালিক বা রাজিক কোনো পরীক্ষা নিচ্ছে তোমার সুতরাং সেই পরীক্ষায় পাশ হওয়ার চেষ্টা করো পরীক্ষায় ফেল হয়েও না আল্লাহর নালিশ আল্লাহর বান্দের সামনে করো না তোমাকে আল্লাহ যে সমস্ত নিয়ামাত দিয়েছে যদি তুমি তার শুকর আদায় করতে চাও তো তোমার জন্য অসম্ভব তুমি একবার ভাবো এই যে জীবন তুমি দান পেয়েছো আল্লাহর তরফ থেকে যদি বেঁচে না থাকো তো কিভাবে যে সমস্ত জিনিস পেয়ে শান্তি লাভ করতে চাচ্ছ কিভাবে সেই শান্তি লাভ করবে সুখ শান্তি তখনই করতে পারবে তখন যখন তুমি বেঁচে থাকবে তো আল্লাহর শুকর আদায় করো আল্লাহ তোমাকে জীবন দান দিয়েছে তারপরে ভাবো তোমার চেয়ে তো আরও কত দুস্থ অবস্থায় কত কষ্টে আল্লাহর কত বান্দারা আছে ওই জন্য মাওলা আলী আলাহ ইসলামও বলেছেন যে সব সময় তোমার চেয়ে তো যারা দুস্থ অবস্থায় কষ্টে আছে তাদেরকে দেখো তখন আল্লাহর শুকর করবে না আল্লাহ তার চেয়ে তো ভালো অবস্থায় আছে আমি কিন্তু যদি নিচের চেয়ে তো উচ্চ অবস্থায় যারা আছে তাদেরকে দেখো তো সবসময় মনে আশা জাগবে আর না শুকরি করবে যা কিছু আল্লাহ পেয়েছে সেটাও দিয়েছে তার ওপরেও শুকর করবে না তাই সবসময় তোমার চেয়ে তো যারা অসুস্থ অবস্থায় বা দুস্থ অবস্থায় তাদেরকে দেখো তখন আল্লাহর শুকর করবে আর তুমি যেই আল্লাহর উপাসনা করছো পরকালে এর জন্য যা ফল পাবে তো এই যে তৌফিক নেক তৌফিক পেয়েছ এর জন্য আল্লাহর শুকর করো কতই আল্লাহর বান্দা আছে আল্লাহর জমিনে বাস করছে আল্লাহর দোয়া নিয়ামাত থেকে লাভবান হচ্ছে বা পানাহার করছে কিন্তু তারা আল্লাহর শুকর করছে না আল্লাহর উপাসনা ইবাদত করছে না তাদের সাজা বড় কঠিন তুমি দুস্থ অবস্থায় আছো তার শর্তেও যখন আল্লাহর ইবাদত করছো আল্লাহর উপাসনা করছো তোমার দরিদ্রতা তোমার এবাদত বা উপাসনায় বাধা সৃষ্টি করছে না তার মানে কি তুমি তোর এর একটা সুন্দর ফল পাবে শুকর করো যে আল্লাহ তোমাকে তোমার এমানের উপরে বাকি রেখেছে হাদিসে বলা হয়েছে আল ফকর কাতুসবুল কুফর অনেক অনেক সময় দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায় মানুষ এমান হারিয়ে ফেলে গরিব হয়ে গেলে তখন ভুল পথে যায় দরিদ্রতা দূর করার জন্য সমস্ত অন্যায় করার জন্যে বা অন্যায়ের মাধ্যমে যদি দরিদ্রতা দূর করতে হয় তারও চেষ্টা করে তো ফকর অনেক অনেক সময় কুফরের দিকে নিয়ে যায় কিন্তু তুমি শুকর করো যে তুমি দরিদ্রতার মধ্যে থেকেও নিজের ইমানকে রক্ষা করে আছো বাঁচিয়ে আছো এর শুকর কাদ এরপরে ইমাম বললেন এবারে তুমি যাও আমি আমার দরবানকে আগেই বলে দিয়েছিলাম যে আমার এক মান্যকারী আমাকে ভালোবাসে আসবে সে যাতে চেয়ে লজ্জিত না হয় যাওয়ার আগে তাকে দেওয়ার জন্যে একশো দেনার কি দেড়হাম সেই সময়ের রূপর বা সোনার যে পয়সা হতো আশারবি একশো দিনার মাওলা বললেন তুমি যাও যাওয়ার সময় দরবানের সঙ্গে সাক্ষাৎ করে যাও সুতরাং কিচ্ছু না বলে শুকর করে খোদাহাফিজ করে বাইরে যাচ্ছিল ইমামের খাদিম তার হাতে একশো দেনার থলি দিয়ে দিলেন সে সম্মানের সঙ্গে চলে গেল এইভাবে ইমামরা নিজের আপনদের আত্মসম্মানও বজায় রাখতেন তাদের সমস্যার সমাধান করতেন চিন্তা করুন ওই ইমাম যারা নিজের আপনদের মান্যকারীদের অনুগামী অনুসারীদের সমস্ত সমস্যার সমাধান করেছেন তাদের থেকে সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করার চেষ্টা করেছেন তাদেরকে মানে ওই সমস্ত ইমামদেরকে ওই নবীর উম্মাতি কলেমা পড়নেওয়ালা মুসলমান জালিম বাদশারা যা কষ্ট দিয়েছে যা আঘাত দিয়েছে সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আজ ওনার জন্ম তারিখ খুশির দিন তাই আমি ওই সমস্ত দুঃখের কথা আজ বলতে চাই না যে সমস্ত দুঃখ বা কষ্ট ইমাম আলাইসালামরা পেয়েছিলেন বিশেষ করে ইমাম আলী নাকি আলাইসালাম পেয়েছিলেন ওই সমস্ত জালিম বাদশাদের থেকে তারা নিজেকে নবীর প্রতিনিধি বলতো মানে আহলে বায়াতের পদকে ছেড়ে যারা নবীর প্রতিনিধি হয়েছিল বুদ্ধিজীবীদের জন্য ইশারা যথেষ্ট সেই ধারাবাহিক পিড়ি হয়ে বানু উমাইয়া ও বানু আব্বাস বা বানু উমাইয়া ও বানু আব্বাসের রাজারাও নিজেকে নবীর প্রতিনিধি মনে করত ইসলামের অভিভাবক মুসলমানদের অভিভাবক মনে করত কিন্তু দুঃখের বিষয়ে যারা প্রকৃত প্রকৃত অভিভাবক বা অধিকারী ছিল তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করা হয়েছিল তাই আসুন আজকের এই বক্তব্যের শেষ অংশে আমি এমামে আলী নকি আলাইসালামের কিছু বাণী যার মাধ্যমে এমামে আলী নকি আলাইসালাম আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে বা কিভাবে অন্যদের সঙ্গে ব্যবহার করতে হবে এইগুলো যদি আমরা মনে রেখে চলি তো আমাদের জীবন তমন হবে যেমন জীবনে আমরা সবাই আশা করি বা যার সাধনা থাকে যে আমরা যেন অন্যদের জন্য আদর্শ হতে পারি আইডিয়াল হতে পারি অন্যরা যেন আমাদেরকে আমাদের সম্মান করে যেখানে যাই আমাদেরকে যেন সম্মানের নজরে দেখায় তো এটা কখন হবে যখন আমরা নিজেকে সেইভাবে প্রস্তুত করব। নিজেকে সেইভাবে তৈরি করব। তাই নিজেকে তৈরি করার জন্যে ইমাম নকি আলাইসালাম আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন এই শিক্ষাগুলো মনে রেখে যদি আমরা এর ওপরে আমাল করি তো আশা রাখি আমাদের জীবন আমাদের নিজেদের জন্যে এবং অন্যদের জন্যে একটি আদর্শ বা তমন জীবন হবে যেমন জীবনের সাধারণ মানুষ আশা করে তাই इमाम नकील सलाम बोलचन जब दो मुसलमान आपस में मुलाकात करे मुसाफा करते हैं तो उनके गुनाह खुश्क पत्तों की तरह गिर जाते हैं দুই মমিন যখন সাক্ষাৎ করবে তো শুধু যেন দূরে থেকে হাই হ্যালো কেমন আছো ভালো আছো এইভাবে সাক্ষাৎ না করে বরং অন্তর থেকে যেন এক অপরের সঙ্গে দোয়া সালাম করে এবং হাত মেলায় কেন দুটো মমিন যখন ভালোবেসে এক অপরের সঙ্গে মুসাফিয়া করে হাত মেলায় তো ইমাম বলছেন তাদের উভয়ের দুজনারই গুণা ওইভাবে ছড়ে যায় যেমন শুকনো গাছের শুকনো পাতা গাছের পাতা শুকনো পাতা ছড়ে পড়ে যায় ওইরূপ তাদের গোনা ছড়ে যায় আর আমরা সবাই চাই আমাদের থেকে যা কিছু ভুল ভ্রান্তি জীবনে চলার পথে হয়ে থাকে সেটা যেন মরার আগে মার্জনা হয়ে যায় ক্ষমা হয়ে যায় তো আমরা যদি নিজের গুণা থেকে মুক্তি পেতে চাই তো এক অপরের সম্মান করতে হবে আর যখন কোনো মমিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করব তো দুয়া সালামের সঙ্গে মুসাফা মুসাফা করবো মুসাফা করলে আল্লাহ ওই দুজনের ছোট বড় গুনাহকে ওইভাবে মুছে দেয় বা ঝেড়ে তার শরীর থেকে বা তার জীবন থেকে ঝেড়ে দেয় যেমন গাছের শুকনো পাতা ঝরে যায় হাওয়ায় পড়ে যায় দ্বিতীয় বাক্যে इमाम अलैहिस्सलाम বলছেন हमेशा दूसरों की कामयाबी और आफियत की दुआ करो ताकि वो चीज़ें तुम्हें তুম আপনি মে পাও সবসময় অন্যদের মঙ্গল কামনা করতে বলছেন অন্যদের জীবনে সুখ শান্তি কামনা করতে বলছেন এটাই আমাদের জীবনে অনেক অভাব আমরা সবাই সবসময় নিজের জন্য সুখ শান্তি চাই নিজের আফিয়াত চাই নিজের জন্য সুস্থতা চাই কিন্তু এমাম কি বলছেন সব সময় অন্যদের জন্য সুখ শান্তির কামনা করো অন্যের জন্য সুস্থতার কামনা করো মনে রেখো যেটা তুমি অন্যদের জন্য চাবে সেটা তুমি নিজের মধ্যে পাবে কেননা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যদের জন্য দোয়া করে আল্লাহর ফেরিস্তারা সেই দোয়া তার জন্যে আল্লাহর নিকটে করে আমাদের দোয়া হয়তো কবুল নাও হতে পারে কিন্তু ফেরিস্তাদের দোয়া যারা আল্লাহর আওরসে আছে আল্লাহর নিকটে আছে তাদের দোয়া আল্লাহ কখনো রদ করে না তাই ইমাম কি বলছেন তুমি নিজের জন্য যা কিছু কামনা করো আশা করো সেটা অন্যদের জন্য চাও অন্য মমিন ভাইয়ের জন্য চাও তার জন্য আল্লাহর কাছে দাবি করো অন্যদের জন্য যখন সুখ শান্তির কামনা করবে তাদের মঙ্গল কামনা করবে তাদের সুস্থতার কামনা করবে তো এগুলো তুমি নিজের মধ্যে পাবে কেননা আল্লাহর ফেরিস্তারা তোমার জন্য ওই দোয়া তখন আল্লাহর আওরসে করবে আগে মাম আলী নকি আলাইসালাম বলছেন छुप कर गुनाह करने से डरो क्योंकि उस वक्त देखने वाला वही फैसला करने वाला होगा মানে গোপনে গুণা করা থেকে বিরত থাকো কেননা এখন গোপনে যে তুমি গুণা করছো তুমি ভাবছো কেউ দেখছে না কিন্তু এখন সে দেখছে কাল যে বিচার করবে কেয়ামতের দিনে যে বিচারক সেই আল্লাহ তার নজর ফাঁকি দেওয়ার শক্তি কারো নেই আন্তফি আইনুল্লাহ ফান্দুর মাদা তারা তুমি সবসময় তোমার প্রতিপালকের আল্লাহর দৃষ্টিতে আছো নজরের সামনে আছো এবারে ভেবে দেখো তুমি কি করবে কি করে কোন কাজটা কিভাবে করবে আর আমরা যখন খোদা না করুক কোনো পাপ করি তো কি ভাবি যে এই পাপের যেন কেউ সাক্ষী না হয় এই পাপ করতে যেন আমাকে কেউ না দেখে আমি লজ্জিত হব অপমানিত হব যদি কেউ দেখে ফেলে কিন্তু মনে রাখবেন কালকে কেমতের দিনে যে বিচার করবে সেই জজ সে আমাদেরকে সর্বদাই দেখছেন বা শুনছেন তাই ইমাম বলছেন গোপনে গোনা করা থেকে বিরত থাকো কেননা যে তোমার বিচার করবে সে তোমাকে দেখছে कभी अपने बरदर दीनी से बदले बदला लेने की कोशिश ना करो अगरचे उसने बदी ही क्यों ना क्यों মানে কখনো নিজের ধার্মিক ভাই বোনদের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না মমিন মুসলমান ভাই যদি তোমাকে আঘাত করে থাকে তার শর্ত তার পরেও তাকে যেন ক্ষতি করার চেষ্টা করো না বা তার থেকে বদলা নেওয়ার চেষ্টা করো না কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন নবী বলেছেন আল মুসলিম ওমান সালেম আল মুন আমিন ইয়াদেহি ওয়াল ইসাহানে ওই ব্যক্তি মুসলমান যার হস্ত বা জিব্য থেকে অন্য মুসলমান নিরাপত্তায় আছে বা শান্তিতে আছে আমাদের ভাষার মাধ্যমে বা আমাদের হস্তের মাধ্যমে যদি কেউ আঘাত পায় তো আমরা মুসলমান নয় কিন্তু দুঃখের বেশে আজ মুসলমানেরা সেই নবীর উম্মত সেই ইসলাম মানে শান্তির দিনের মান্যকারীরা এক অপরকে নিজের ভাষার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে হস্তলিপির মাধ্যমে এত আঘাত করছে যে আঘাত কাফেরদের আল্লাহর শত্রুদের সঙ্গে করতে মানা করা হয়েছে তারপরেও তারা নিজেকে মুসলমান ভাবছে নবীর সুন্দর উম্মাতি বলে মনে করছে আর স্বর্গে যাওয়ার স্বপ্নও দেখছে আল্লাহ এদের হেদায়ত করুক আল্লাহ তৌফিক দান করুক তারা যেন নিজের ভাষার মাধ্যমে বা নিজের কর্মের মাধ্যমে কাউকে আঘাত না করে आगे इमाम नकील इस्लाम बोलते हैं जो शख्स सिर्फ अपनी अकल पर भरोसा करे और मशवरा ना करे उससे लग्जिश हो सकती है যে ব্যক্তি শুধু নিজের বিবেক বুদ্ধির উপরে ভরসা করবে আর অন্যদের সঙ্গে পরামর্শ করবে না সে ভুল করতেই পারে তার থেকে ভুল হতেই পারে আর এটাই বাস্তব নিজেকে সব সর্ববুদ্ধিজীবী মনে করা উচিত নয় আমাদের যেহেতু অনেকেই আছেন যাদের ব্রেন শক্তি বুদ্ধিশক্তি অনেক হয়তো বেশি হতে পারে অনেক অনেক সময় আমরা জিনিসকে কোনোভাবে ভাবি কিন্তু সেটা আসলে বাস্তবে অন্যরকম হতে পারে তাই সব সময় পরামর্শ করে কাজ করা উচিত পরামর্শ করে কাজ করলে সেই কাজ সুন্দর হয় এবং উত্তম হয় আগে ইমাম আলাইসালাম বলছেন जिस घर में कुत्ता होता है वहाँ रहमत के ফেরিস্তে দাখিল नहीं होते যারা নিজের বাড়িতে কু- কুকুর পুষে রেখেছে তাদের জন্য বিশেষ করে বলছি ইমাম বলছেন যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহ রহমতের ফেরিস্তা আসে না কুকুর এবং শুকর দুটি অপবিত্র পশু নাজিসুল আইন যাদেরকে বলা হয়েছে তাই যে বাড়িতে কুকুর বা শুকর থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরিস্তারা কখনো প্রবেশ করে না সে বাড়ি কখনো সুখ শান্তি হয় না সে বাড়িতে কখনো আল্লাহর রহমতের বর্ষণ হয় না তাই যদি কারোর বাড়িতে কুকুর থাকে সে সতর্ক হয়ে যাক কুকুরকে সবসময় ঘর থেকে দূরে রাখতে বলা হয়েছে কেননা জানেন ভিজে অবস্থায় যদি ওই কু- কুকুরকে স্পর্শ করা হয় তো শরীর বা যে অংশ স্পর্শ করবে সেটাও নাজিস হয়ে যাবে এত অপবিত্র তাই ইমাম নকি সাল্লাম বলছেন जिस घर में कुत्ता होता है वहाँ रहमत के फरिश्ते नहीं आते এটা মনে রাখতে হবে जो शख्स खुद पसंद होता है ज़्यादातर लोग उससे नाराज़ रहते हैं আর সব সময় যারা নিজেকে ভালো মনে করে উত্তম মনে করে শ্রেষ্ঠ মনে করে তাদের থেকে অন্যরা ক্রোধিত থাকে তাই সবসময় নিজেকে ভালো মনে করতে নেই সবসময় নিজেকে উত্তম বা সর্বশ্রেষ্ঠ মনে করতে নেই অন্তরে অহংকার জাগে আর যখন আমরা নিজেকে বড় মনে করব অন্যকে ছোট মনে করব তো অন্যরা আমাদের থেকে ঘৃণা করবে ওইভাবে ভালোবাসবে না যেভাবে আপন মনে করে সমান মনে করে মনে করে মানুষ এক অপরকে ভালোবাসে বন্ধু হতে হবে ভাই হতে হবে পাশে পেয়ে যেন তারা খুশি হয় শান্তি হয় কিন্তু আমি যদি তাদের সামনে সবসময় নিজের গোমর দেখাই নিজেকে বড় মনে করি খুব পছন্দ হয়ে যাই যাকে শরীয়তের ভাষায় অজব বলা হয়েছে মানে সবসময় নিজেকে বড় মনে করা এটা উচিত নয় সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে আগে ইমাম নকি আলাইসালাম বলছেন दुनिया एक ऐसा बाज़ार है जहाँ एक जमात अ, इससे फ़ायदा उठाती है तो दूसरी जमात घाटा उठाती है माने दुनिया और दुनिया सोकन रब হাফিয়া কম ও খসর আল আখরুন এই দুনিয়া বাজারের মতো একটি হাট বাজার এখানে কিছু লোক লাভবান হচ্ছে তো কিছু ক্ষতিগ্রস্ত তো ইমাম নাকি আলাইসালামকে জিজ্ঞাসা করা হচ্ছে মাওলা ক্ষতিগ্রস্ত কারা এই দুনিয়ায় তো য- তখন ইমাম বলছেন যারা এই দুনিয়ায় থেকে পরকালের জন্য কিছু করছে না মানে পরকালের জন্য যারা জমা করছে না তারা ক্ষতিগ্রস্ত যারা এই দুনিয়ায় আয় করে দুনিয়ায় খেয়ে পরে শেষ করে যাচ্ছে এরা হবে ক্ষতিগ্রস্ত আর যারা এই দুনিয়ায় থেকে সঞ্চয় করে নেকি করছে আল্লাহর নেয়ামাত থেকে লাভবান হয়ে সেই নেয়ামাতকে আল্লাহর পথে খরচ করছে তারা নিজের পরকালকে উজ্জ্বল করছে যেমন আমরা দুনিয়ায় পরে শান্তিতে থাকার জন্য ব্যাংক ব্যালেন্স করি জমা করি যাতে ভবিষ্যতে দুর্দিনে কষ্টের দিনে শান্তিতে থাকতে পারি তো এই পুরো গোটা দুনিয়া মমিনদের জন্য অশান্তির স্থান আমাদের শান্তি হবে আখারাতে তো ইমাম বলছেন যদি তুমি আখারাতের শান্তি চাও পরকালের শান্তি চাও তো এই দুনিয়া থেকে জমা করে যাও আখেরাতের জন্যে আর দুনিয়া মাজরে আতুল আখেরা মনে রেখো এই দুনিয়া আখেরাতের চাষাবাদ আখেরাতের ভূমি বা আখেরাতের খেতি এখানে যে আমরা ফসলপাতি যা কিছু করছি মানে নেকির মাধ্যমে যা কিছু করছি এর ফল পাবো আখেরাতে অনেক অনেক সময় আল্লাহ নেকির ফল দুনিয়াতেও দেয় তবে এটা মমিনের জন্য খুব কম মমিন আসল নিজের নেকির ফল পাবে আখেরাতে তাই ইমাম নকি আলাইসালাম বলছেন এই বাজারে থেকে যদি এই দুনিয়ার বাজার থেকে যদি লাভবান হতে চাও তো এখানে আয় করে এখানেই খেয়ে ফুরিয়ে সব শেষ করো না নিজের পরকালের জন্য কিছু জমা করো আর সেটা কি করে জমা করবে নেকি করতে হবে আল্লাহর পথে দান খয়রাত করতে হবে অন্যদের খেয়াল করতে হবে গরিব দরিদ্র অসহায় এতিম অনাথ বিধবাদের সাহায্য করতে হবে এগুলো মনে রাখবেন আমরা নিজের পরকালের জন্যে জমা করছি তো যদি আমাদের পরকালকে আমরা উজ্জ্বল রূপে দেখতে চাই বা পরকালের শান্তি চাই তো আশা রাখি এমামদের এই কথাগুলো আমরা মেনে চলব আর শেষে এমামদের আরেকটা কথা বলতে চাই এমাম বলছেন বেহতরিন সাদাকা ইয়ে দো দোস্ত জুদাই শিকার হো গায়ে হো তো উনমে সোলো করাও মানে সবচেয়ে সুন্দর সাদাকা হচ্ছে এই যে যদি কোনো বন্ধু নিজেদের মধ্যে মতভেদ করে থাকে দুই বন্ধুর মধ্যে মতভেদ হয়ে থাকে তো তাদেরকে আপোষ করিয়ে দাও মিলিয়ে দাও দুই ভাইয়ের মধ্যে অশান্তি হয়েছে মতভেদ হয়েছে দ্বন্দ্ব ঝগড়া হয়েছে তাদেরকে মিলিয়ে দাও এই যে তাদেরকে আপোষ করে মিলিয়ে দেওয়া তাদের মধ্যে সন্ধি করিয়ে দেওয়া কম্প্রোমাইজ করিয়ে দেওয়া এর স্বভাব বড় বেশি কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজে এটার অনেক অভাব আছে আমরা সুযোগ খুঁজে আরও শত্রুতাকে বাড়িয়ে দিই দুই বন্ধুর মধ্যে আরও দূরত্ব এনে দিই ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব এনে দিচ্ছি কিন্তু ইমাম নবীরা যে শিক্ষা দিয়েছেন যে কারোর মধ্যে যদি মতভেদ হয়ে থাকে দুই ভাই ধার্মিক ভাই হোক মুসলিম ভাই হোক তাদের মধ্যে যদি মতভেদ হয়ে থাকে তো কোনোভাবে আপোষ করিয়ে কম্প্রোমাইজ করিয়ে তাদেরকে একমত করার চেষ্টা করো তাদেরকে মিলিয়ে মিশিয়ে রাখার চেষ্টা করো এর বড় স্বভাব পাবে আর কেয়ামতের দিনে তোমার নামায় আমালে সর্ব উত্তম নেকিতে এইগুলো গণনা হবে যদি তুমি অন্যদেরকে এক করিয়ে দিতে পারো তো আজ আমরা যদি নিজের বাক্যর মাধ্যমে নিজের কথার মাধ্যমে নিজের ব্যবহারের মাধ্যমে উম্মাতে মুসলিমাকে যদি এক প্ল্যাটফর্মে আনতে পারি একত্রিত করতে পারি তো মনে রাখবেন আল্লাহর নবীরা যেমন সম্মান পাবে হাসনের দিনে নবী বলেছেন আমার উম্মাতের ওলমাদেরকেও আল্লাহ ওই সম্মান দান করবে যারা আমার উম্মাদকে ঐক্যবদ্ধ করে রেখে আমাদের পথের পথিক করে চালানোর চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নবী ও নবীর আহলে বায়তের পথের প্রতীক হয়ে নিজেও আমাল করে ওই পথের ওপরে বাকি থাকতে পারি বা অন্যদেরকেও যেন ওই পথের ওপরে আমন্ত্রণ জানিয়ে বা ওই পথের প্রতীক করতে পারি আমরা সবাই আপ্রান্ত এই চেষ্টা করব এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব এখানে শেষ করছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের ওপর যে নম্বর আসছে এই নম্বরেও নিজের প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে দিন যদি ভয়েসমেল পাঠাতে চান তো নিজের প্রশ্ন আগে রেকর্ড করুন তারপরে আমাদেরকে ভয়েসমেল করে দিন আর এর সঙ্গে আরও একটা অনুরোধ করছি চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন যদি আপনি নিজের মোবাইলে আমাদের এই অনুষ্ঠান দেখতে চান নিজের সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের অনুষ্ঠান শুনতে বা দেখতে চান তো ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের ইচ্ছা মতো সময়ে বা সুযোগ সুবিধা মতো সমস্ত এপিসোড ওখানে দেখতে পাবেন বা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওয়াখরুদ আমান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত